মুতালিব রাসুল্লাহ সাল্লামের চাচা ইস্তা আদানা রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলেন আইয়াবি মাক্কা লায়া মিনার যে রাত্রগুলি এগারো বারো ১৩ তারিখ এই যে তিনটি রাত্রি মিনাতে রাত্রি যাপন করতে হবে রাত্রির অধিকাংশ সময় বিশেষ করে এগারো আর বারো কারণ বারো তারিখে যারা বের হয়ে যাবেন মিনা থেকে তাদের ক্ষেত্রে আর তেরো তারিখ অজীব থাকবে না কিন্তু সন্ধ্যা হয়ে গেলে আবার ১৩ তারিখও তার জন্য অজীব হয়ে যাবে এগারো বারো ১৩ তারিখ তিন তারিখ তিনটি রাত্রি মিনায় রাত্রি যাপন করতে হবে সেক্ষেত্রে আব্বাস আব্দুল মোত্তালিব রাজিয়াল্লাহ তাল আন তিনি আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিলেন মিন আজলি সেকায়াতে অনুমতি চাইলেন কারণ সেকায়া হাজিদের পানি পান করার দায়িত্ব আব্বাস ইবন আব্দুল মোত্তালেবের ছিল তিনি তার কর্মচারী তার লোকজন নিয়ে ওই পানি জমজমের কূপ থেকে ওঠাতেন আর সারাদিন হাজিদেরকে পানি পান করাতেন এই দায়িত্বভার ছিল আব্বাস আব্দুল মোত্তালিবের প্রতি তাই তিনি আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলেন ফাদেন আলাহ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম চাচাকে অনুমতি দিলেন তাহলে যদি ওয়াজিব না হয় তাহলে অনুমতি নেওয়ার প্রয়োজনই ছিল না ওয়াজিব বলেই অনুমতি নিতে হচ্ছে তাহলে এরকম বিশেষ জরুরিতে ওয়াজিব কারণ ওয়াজিব ওয়াজিব ছাড়া জরুরি কাজ ছাড়া সেটা কখনোই সেটা বাদ হতে পারে না তাই এমন যদি হয় আগুন লেগে গেল আল্লাহ না করুক আর সারা রাত্রি দৌড়িয়ে বেড়ালো সুযোগ সময় হলো না আর মিনাতে রাতে যাপন করতে পারলো না বা অসুস্থ হয়ে গেল কোনো জরুরি কাজে যদি এইখানে রাত্রি অতিবাহিত না করতে পারে তাহলে সেটা ক্ষমাশীল হবে কিন্তু স্বেচ্ছায় কোনো সমস্যা ছাড়াই বা কোনো দায়িত্ব ছাড়াই সরকারি কোনো দায়িত্ব ছাড়াই ইচ্ছা করেই মিনাতে একজনকে পাথর মারার দায়িত্ব দিয়ে চলে গেলেন হাজি সাহেব মক্কাতে বসে বসে তফ করবেন আর ঘুমাবেন এটা কিন্তু মোটেই ঠিক হবে না কাজেই যদি এটা অজীব পর্যায়ের না হতো অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না এটাই ওলামা ইকরাম বলেছেন হাদিসটি বোখারি মুসলিমের হাদিস এজন্যে মিনাতে কোনো জরুরি সমস্যা ছাড়া মিনার রাত্রি যাপন ত্যাগ করা মোটেই ঠিক হবে না আর ত্যাগ করলে তাকে দাম দিতে হবে কারণ অজীব তরক করার কারণে এই ধরনের মঠটি অত্যন্ত শক্তিশালী যার পক্ষে দলিল অত্যন্ত শক্ত ওয়ান আসিবনে আদি রাজি আল্লাহ তালা আন আন্না রাসুল আল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম আর খাসা রোয়াতিল ইবিল আসিবুন আদি রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম যারা রাখাল উটের রাখাল তাদের জন্যে মিনাতে রাত্রি যাপনের ব্যাপারটাকে তিনি রক্ষত দিয়েছিলেন অনুমতি দিয়েছিলেন কারণ তারা ছাগল বা উট চড়াবে এটাকে মিনার বাইরে তারা উট রাখত এক্ষেত্রে তাদেরকে মিনাতে রাত্রি যাপনের ব্যাপারটা তিনি অনুমতি দিয়েছেন রক্সত দিয়েছেন তাহলে এটা জরুরি একটা ব্যাপার ছিল তাহলে রক্সাত তাই দিয়েছিলেন ইয়মান নাহার তারা দশ তারিখে জমরাতুল আকাবাকে তারা পাথর নিক্ষেপ করবে সুম্মা ইয়ারমুন আলগাদ গাদ অমিম বাদিল এরপরে তারা এগারো তারিখ না মেরে বারো তারিখে এসে বারো তারিখে দুই দিনেরটা মেনে নেবে এগারো আর বারো আবার সুম্মায়ার মুনাইয়মান নাফার এরপরে ১৩ তারিখ আবার তারা পাথর মারবে এইভাবে আল্লাহ নবী আলিসাল্লাম তাদেরকে পাথর মারার কাজটা যেমন একটা সহজ ব্যবস্থা করলেন আর রাত্রি যাপনের ব্যাপারটাও তিনি কি করলেন তাদের জন্য অনুমতি দিলেন মিনার বাইরে রাত্রি যাপন করার জন্যে রাহুল খামসা হাদিসটি পাঁচজনে বর্ণনা করেছেন ইমাম তিরমিজি ইবনে হেব্বান হাদিসটিকে সহি বলেছেন এ দ্বারাও প্রমাণিত হয় যে অনুমতি তো সেখানেই নেওয়া দরকার যেটি অজীব পর্যায়ের আর অনুমতি তো কে দেবেন মহান রব্বুল আলামিন এবং তার অনুমতিটাকে তার রাসুল সাল্লামের মাধ্যমেই পেতে হবে কাজেই এই হাদিসগুলি দ্বারাই মহাদিস কেরাম ওলামা এজাব মিনাতে রাত্রি যাপন আল্লাহর নবী যেমন করেছেন তিনটি রাত্রি ঠিক এখানে আবার বিশেষ ক্ষেত্রে অনুমতি দিতে দিয়েছেন এটাই প্রমাণ করে যে অজীব পর্যায়ের ওয়ানাবি বাখরা রাজি আল্লাহ আন قال خطبنا رسول الله صلى الله عليه وسلم يوم النحر الحديث متفق عليه আবু বাকরা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আলিসালাম ইয়ামুন নাহার ইয়ামুন নাহার আল্লাহ নবী আলিসালাম কুরবানির দিন খুদ্া প্রদান করেন আল্লাহ নবী আলিসালাম দশ তারিখে কুরবানির দিন মজরাফা থেকে মিনাই পৌঁছে পাথর মেরে কুরবানি করে মাথা নাড়িয়া করে এরপরে হালাল আউয়াল হয়ে মক্কায় গিয়ে জোহরের নামাজ শেষ করে ফিরে আসেন মিনাতে আর এই মিনাতে আল্লাহর নবী আলি সালাতাম একটা ভাষণ দান করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ হজের পিরিয়ডে আল্লাহর নবীর সবচেয়ে যে দীর্ঘ ভাষণ ছিল সেটা ছিল এই মিনা প্রান্তে তাহলে এই মিনাতে ভাষণ দেওয়া এই তিন দিন যে তিন দিন হাজির সাহেবগণ বসে থাকেন এমন কোনো কাজ নেই শুধু জোহরের নামাজের পরে কঙ্কর মারতে হবে তিনটি জামারাতে এই ছাড়া আর কোনো কাজ নেই তাই এই তিন দিনকে দাওয়াতের কাজের জন্য ব্যবহার করা অনুমতি নিয়ে তাবুর মধ্যে বা যে যেখানে আছে সেখানে কোরআন ও সুন্নার সঠিক দাওয়াতি ব্যবস্থা এবং প্রোগ্রাম করা উচিত তাই এ ধরনের করে থাকেন তবে এক্ষেত্রে এমন যেন না হয় যে এই দাওয়াতি ক্ষেত্রটা আবার এমন যেন না হয় যেখানে কোরআন সুন্না ব্যতিরিকে অন্য কিছুর দাওয়াত হয় এজন্যে এই দিনগুলি আল্লাহর নবী যেমন বিভিন্ন ভাষণ দিয়ে মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের উচিত হবে এখানে সরকারি নিয়ম অনুযায়ী এই তিন দিনকে দাওয়াতের কাজে লাগানো এ হাদিসটি বোখারি মুসলিম বর্ণনা করেছেন ওয়ান সার্রা বিনতে نبهان رضي الله تعالى عنها قالت خطبنا رسول الله صلى الله عليه وسلم يوم الرؤوس فقال أليس هذا أوسط أيام التشريك الحديث له أبو داود بسناد حسن সার্রা বিনতে নাবহান রাজিয়াল্লাহ তালা আনহা আমরা দেখছি হজের ক্ষেত্রে বেশ কিছু নারীদের ভূমিকা তারা এখানে হাদিস বর্ণনা করেছেন তা তিনি বলেন খাতাবানা রাসুল্লাহ ইয়ৌমার রউস আল্লাহর নবী ইয়ৌমার রউস সে আমাদেরকে খুতবা দিয়েছিলেন ভাষণ দান করেছিলেন আর এমন রোজ হচ্ছে এগারো তারিখ কারণ এই এগারো তারিখে বেশি করে হাদি জবাই করা হতো বেশি করে ছাগল বা ভেড়া দুম্বা গরু আর উটের কি করা হতো মাথা সেদিনকে জবা করা হতো তাই এটাকে রাস মানে মাথা এর বহু বচন রোস মাথার দিন অর্থাৎ এগারো তারিখে আল্লাহর নবী আলিসালাম আমাদেরকে খুদ্া দিয়েছিলেন ফকাল আলাই সাহাদ আউসাত আয়ামি তশরিক এটা কি তশরিকের দিনের মধ্যের দিন নয় অর্থাৎ ইয়মুন্নাহার ঈদের দিনকে ধরে ঈদের দিন তারপরের দিন আর এরপর আরও দুই দিন এই মোট চার দিন ধরলে মধ্যখানে কি হয় ইয়ামুর রোজ অর্থাৎ এগারো তারিখের দিন পড়ে যায় আল্লাহ নবী এইভাবে সামাজিক জিজ্ঞেস করে এটা কি রোজ এটা কি মধ্য তাশ্রিকের দিন নয় কারণ দশ তারিখেও তাশ্রিক মানে কি গোস্ত শুকানো দশ তারিখেও তো কোরবানি হতো তারা আগস্ত শুকাতো এগারো বারো তেরো তো মূলত এগারো বারো তেরোকেই আইয়ামুত্তাশরিক বলা হয় তাহলে আল্লাহ নবী আলিসাল্লাম যেইভাবে তিনি নয় তারিখে ভাষণ দিলেন আরাফাতে দশ তারিখে ভাষণ দিলেন মিনাতে এগারো তারিখেও তিনি ভাষণ দিলেন মিনা প্রান্তে সেই জনসমুদ্রের মাঝে তিনি সেই গুরুত্বপূর্ণ ভাষণ যেই ভাষণের মাঝে আল্লাহ নবী আলিসাল্লাম মদকে হারাম ঘোষণা করলেন হত্যাকে হারাম ঘোষণা করলেন এবং নিরাপত্তার কথা বললেন এবং নিজের পরিবারের সেই হত্যার যে দিয়ত মাপের কথা এবং সুদের মাপের কথা ঘোষণা করলেন নিজের দিয়ে নমুনা শুরু করলেন তিনি নারীদের ব্যাপারে বিশেষভাবে ওসিয়ত করলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম আমরা ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসবো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন আল্লাহ أكبر الله أكبر আল্লাহর কালাম কোরআন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 দেখুন Career Guidance প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজেল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বিরতির পরে সম্মানিত দর্শক শ্রোতা আবার আমরা ফিরে এসেছি সেই হজের আলোচনা নিয়ে পীর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হজের সময় বিশাল সেই জনতাকে পেয়ে তার যেহেতু সময় শেষ তিনি বারবার বলতেছিলেন খুদু আন্নি মানাসিকাকুম তোমরা তোমাদের হাজের মাসাইলগুলি শিখে নাও যাই না আমি তোমাদের সঙ্গে আর সাক্ষাৎ হবে কিনা তাই প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বিদায় হজের একাশি দিন পরে দুনিয়ার মায়া ছেড়ে তিনি পরকালের দিকে তিনি পাড়ি দেন আল্লাহ নবী আলিসাল্লাম এইভাবে বিভিন্ন ভাষণের মাধ্যমে তার উম্মতকে এক উজ্জ্বল পথের দিক নির্দেশনা দিয়ে গেলেন শেষবারের মতো কারণ যারা এই হজে অংশগ্রহণ করেছিলেন তারা হয়তো আর পরে তার সঙ্গে সাক্ষাৎ হবে না আর হয়ও নাই তাই এই একটা সুযোগ মহাসম্মিলন মুসলিম জাতির সারা পৃথিবীর মানুষ এক জায়গাতে এসে একাত্রিত হয় এই মহাসম্মিলনে আল্লাহর নবী আলিসালাম তার যে দাওয়াতি মিশন তার যে দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য তার যে কোরআন ও সুন্নার সেই আমানতের কথা তিনি যথাযথভাবে তার নবুয়াতুর ইসলাতের দায়িত্ব পালন করতেছিলেন এবং এক পর্যায়ে তিনি বলেছিলেন হাল বাল্লাহ আমি কি তোমাদের কাছে আমার দায়ী দায়িত্ব নবুয়াতুর ইসলাতের দায়িত্ব আমি আল্লাহর মেসেঞ্জার হিসাবে তার মেসেজ কি তোমাদের কাছে পৌঁছেছি সবাই সমস্বরে বলে উঠেছিলেন নাম বা রসুল আল্লাহ আপনি আপনার দায়িত্ব পৌঁছিয়েছেন আল্লাহর নবী আলিসাল্লাম আকাশের দিকে অঙ্গুলি সারা করে বলছে আল্লাহ হুম্মাদ আল্লাহ হুম্মাদ আল্লাহ হুম্মাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আমার দায়িত্ব যা তুমি দান করেছিলে তা আমি পালন করেছি আমার উম্মত আমার জনগণ সেটাকে সমস্বরে কণ্ঠ দিয়ে তারা বলেছে আমি দায়িত্ব পালন করেছি তুমি সাক্ষী থাকো ইয়া রব্বুল আলমিন এইভাবে আল্লাহর নবী আলিসাল্লাম সেই আরাফাত মিনার ভাষণগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সেগুলিকে পড়ার জন্যে দর্শক শ্রোতাকে আমরা আহ্বান জানাবো এই হাদিসটি ইম আবু দাউদ বর্ণনা করেছেন তার সনদ হাসান অর্থাৎ হাদিসটি উত্তম وعن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم قال لها طوافك بالبيت ওয়াসায়ুকে বাইনা সাফা আল মারওয়া একফি কিলে হাজ্জিকে ওয়া ওমরাতকে রাহ মুসলিম আল্লাহর নবী আয়সালামের সহধর্মিনী ওমুল মিনীন আয়সরাদ আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত আল্লাহর নবী আয়সালাতাম তাকে বলেন তাওয়াফুকে বিল বেদ আল্লাহর ঘরের প্রদক্ষিণ সাতচক্কর চক্কর ওসায়ুকে বাইনা সাফা আল মারওয়া এবং সাফা মারওয়ার যে সাই এটা এক ফি কিলে হাজ্জিকে ওমরাতকে এটা তোমার হাজ এবং উমরার জন্য যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ মা ইসারাদি আল্লাহ আনহা তিনি কেরান হজকারী কারণ তিনি যখন পৌঁছলেন তার মাসিক পিরিয়ড শুরু হয়ে গেল কাঁদতে শুরু করলেন আল্লাহ নবী বললেন তব বাদ দিয়ে বাকি কাজ করতে থাকো তাই মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহা একটা সাই এবং একটা তওয়াব করতে পেরেছিলেন অন্য রাজারা হজে তামাত্ম তাদের দুইটা করে তফ এবং দুইটা করে সাই আল্লাহর নবী আলিসালাম আয়েশা রাজি আল্লাহ তাল আনহা যখন মনক্ষুণ্ণ করেছিলেন তখনই এই কথাটাই বলেছিলেন যে তোমার একটা তওয়াপ এবং সাই এই জন্য ইফরাদ হজকারী এবং কেরান হজকারীর জন্যে একটা তওফ একটা সাই যথেষ্ট তবে যিনি তামাত্ম হজ করবেন তাকে উমরার জন্য যেমন আলাদা তফ সাই দরকার ঠিক তার হজের জন্য তওয়াফ এবং সাই প্রয়োজন রয়েছে তাহলে এ হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে কেরান হজকারী ব্যক্তির জন্যে একটি তফ তফে জিয়ারা বা ইফাজা এবং একবার সাই যদি আগে সাই করে নেয় তাহলে পরবর্তীতে যদি তফে কুদুমের সঙ্গে সাই করে নেন তাহলে শুধু তফ করলেই হয়ে যাবে কেরান এবং এফরাদ হজকারী আর যদি সরাসরি তারা চলে যান যেরকম মায়েশা বা এফরাদ হজকারী তাহলে তারা দশ তারিখে তফ সাই করলে সেটাই তাদের হজ এফরাদকারীর জন্যও যথেষ্ট আর ওম যারা কেরান করবে তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এটি সুস্পষ্ট হয়ে গেল আমাদের এই মুসলিম শরীফের হাদিসের দ্বারা ওয়ানিবিন আব্বাস ইনাদি আল্লাহ তালা আনহুমা আন্না সাল্লাহ আলি সাল্লাম লাম ইয়ারমুল ফিল সাবি ইল্লাদি আফি রাহুল খামসা ইল্লা তিরমিদি ওসাহুল হাকিম আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত নবী সাল্লা সাল্লাম তাঁর তৌফ ইফাজা তথা তৌফ জিয়ারা বা ফরজ হজের যে তফ এই তফে আল্লাহ নবী আলিসাল্লাম রামাল করেন নাই মানে তফে কুদুম অথবা উমরার তফে যেমন তিনবার রামাল করতে হয় প্রথম তিন চক্করে একটু ছোট ছোট পদে একটু দ্রুত চলতে হয় এবং ইজতেবা ডান কাত খুলতে হয় বাকি যত তফ হবে সেটা নফল তফ হোক আর ফরজ তফ হোক আর বিদায় তফ হোক এই তফগুলিতে আর রামাল বা ওই যে প্রথম তিন চক্করে যে দ্রুত পদে চলা বা ডান কাঁধ খালি করে ইস্তেফা করা এটা শুধুমাত্র মনে রাখতে হবে এটা তফে কদম হজের ক্ষেত্রে আর উমরার ক্ষেত্রে উমরার তফে দরকার বাকি যত তফ হবে এখানে হবে না তাই আবদুল্লাহ আব্বাস বললেন আল্লাহর নবী আলিসালাম তফে ইফাজাই তিনি কি করেন নাই রামাল করেন নাই হাদিসটি পাঁচজনে বর্ণনা করেছেন তিরমিজি ব্যতিরিকে ইমাম হাকেম হাদিসটিকে সহি বলেছেন ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الظهر والعصر والمغرب والعشاء ثم رقد رقدة بالمحسب ثم ركب إلى البيت فطاف به রাহ বুখারি আল্লাহ নবী আলিসালাম তিনি মিনাতে অবস্থান করলেন এগারো বারো তেরো তারিখ এরপরে আল্লাহ নবী আলিসালাম তেরো তারিখে তিনি কি করলেন জোহর আসর মাগরিব এসা পড়ে এরপরে মহাসাব একটি জায়গা মক্কার রাস যেতে ওইখানে আল্লাহ নবী আলহিসাম তিনি দুই পাহাড়ের মধ্যখানে একটা বেশ বিশাল জায়গা যেটাকে আবতাহ বলা হয় আল্লাহ নবী আলহিসাম ওইখানে গিয়ে রাত্রে কিছুক্ষণ ঘুমিয়ে নিলেন এরপরে চলে গেলেন কোথায় বিদায় তফ করার জন্যে মক্কায় এবং সেখান থেকে বিদায় তফ করে শেষ করলেন তাহলে আল্লাহ নবী আলহিসাম মিনা থেকে ডাইরেক্ট চলে গেলেন না কাব্বা মক্কায় বরং মধ্যখানে মহাসাব জায়গাতে কিছু ঘুমিয়ে নিয়ে কিছু শুয়ে নিয়ে রেস্ট করে নিয়ে এরপরে সুম্মারাকে বা এলাল বাইর এরপরে তিনি ঘরের অর্থাৎ আল্লাহর ঘর কাবার দিকে তিনি রওনা হলেন ফাতফাবিহি এবং সেখানে গিয়ে তিনি বিদায় তফ করলেন হাদিসটি ইমাম বখারি বর্ণনা করেছেন কাজে এইভাবে যদি কেউ করতে পারেন সেটা একটা সুন্নত হবে আর এমনটা সম্ভব না হয় ডাইরেক্ট মিনা থেকে যে নবী আলাইসালাম ওইখানে যে অবতরণ করেছিলেন তার কারণ ছিল আল্লাহর নবী বিদায় তপ সেরে আবতাহ নামক জায়গাতে আল্লাহ নবী গিয়ে আবার রেস্ট করছিলেন ওইখান থেকে আল্লাহ নবী আসসালাম আবার মদিনার দিকে রওনা হলেন আয়েশা আল্লাহ তালা বলেন তিনি সেখানে অবস্থান না করে বলছেন যে আল্লাহ নবী যে অবস্থান করেছিলেন সেটা ওইখান থেকে মদিনার দিকে বের হওয়ার জন্য কি ছিল সবার জন্য একটা সুন্দর একটা ব্যবস্থাপনা ছিল সবার প্রতি দয়া ও মায়ের একটা ব্যাপার ছিল কাজে ওইখান থেকে অনেক লোকজন নিয়ে আল্লাহর নবী মদিনা অভিমুখে রওনা হবেন তাই বিদায়িত অবশেষে তিনি এসে বসলেন কোথায় আবতাহতে তিনি অবতরণ করেছিলেন এটা জরুরি কিছু না সেটার অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ নবী আইসালাম লোকজনের প্রতি যাতে করে দয়া হয় মদিনার দিকে বের হতে সুবিধা হয় তাই তিনি এটা করেছিলেন তাই কেউ যদি বের হওয়ার সময় লোকজন নিয়ে এই ধরনের সুন্নত একটি বলবো আমরা করতে চাই করতে পারি প্রয়োজন হলে নচের ডাইরেক্ট মদিনার মুখে বের হয়ে গেলে কোনো সমস্যা হবে না ইনশা আল্লাহ হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন ওয়ানিবুল আব্বাস নদী আল্লাহ তালুমা কাল আখেরু বিল খুফিফা মুত্তাফাকুন থেকে বর্ণিত তিনি বলেন মানুষজনকে নির্দেশ করা হয়েছিল তাদের সর্বশেষ কাজ যেন আল্লাহর ঘরের তফ যেন হয় তাহলে আল্লাহ নবী আলিসাল্লাম এটা নির্দেশ আয়ার মানে হচ্ছে ওয়াজিব বিদায় তফ করা বিদায় সর্বশেষ কাজ মক্কায় যত কাজ সেরে নিয়ে বের হওয়ার আগে বিদায় তফ করে বের হবেন যাতে করে বিদায় তফের পরে আর হোটেলে না ঘুমানো হয় বা অনেকেই করে কি বিদায় তফ করে তারপরে এসে করে কি মিনাতে পাথর মারে এটা কিন্তু হবে না তাকে আবারও তাকে তফ করতে হবে হজের সর্বশেষ যে কাজটি হবে সেটি হবে কাবা ঘরের তফ প্রদক্ষিণ এরপরে ছোটখাটো কিছু বাজার ঘাট করে বা গাড়িতে বসে গিয়ে হয়তো ভিড়ের কারণে কিছু সময় নষ্ট হচ্ছে বা দেরি হচ্ছে সেটা অন্য কথা কিন্তু তফ করে নেবেন একদিন দুই দিন আগে বা মিনার কাজ সারার আগেই তাহলে সেটা বিদায় তফ হবে না বরং সর্বশেষ হজের যে কাজটি হবে সেটি হবে বিদায় তপ এটা মনে রাখতে হবে ইল্লাফিফা আনিল হায়েদ কিন্তু বিদায় তফ যদি মহিলাদের ক্ষেত্রে একটা এর ভিন্ন বিধান আল্লাহ নবী করেছেন মহিলাদের ক্ষেত্রে সেটাকে হালকা করে দিয়েছেন কারণ যে সমস্ত মহিলারা বিদায়ী তফের আগে যদি তাদের মাসিক ঋতু শুরু হয়ে যায় সেক্ষেত্রে তাদের থেকে বিদায়ী তফ এমনি বাদ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন মহিলাদের জন্য এই বিশেষ একটি ছাড় দিয়েছেন কারণ এর দ্বারা হবে কি ছাড় না হলে বিরাট সমস্যা হয়ে যাবে কাজে নারীদের যদি মাসিক ঋতু বা বাচ্চা প্রসবের পরে এই ধরনের কোনো সমস্যা হয়ে যায় তাহলে বিদায় তফ না করেই চলে যাবেন তাতে কোনো সমস্যা হবে না যারা কোনো সমস্যা আছে দুর্বল আছে তারা তফ ইফাজা বা জিয়ারা আর তফ বিদায় একদিনেই একসাথে করে নিয়ে এক নিয়তে করে নিলে হয়ে যাবে ইনশা আল্লাহ এজন্যে সমস্যা থাকলে দশ তারিখে বা এগারো তারিখ বা বারো তারিখ তফে হেফাজা করুন তাও যদি সম্ভব না হয় তবে ১৩ তারিখের মধ্যে ফরজ তফ করে নেওয়াটা উচিত কেউ যদি না পারেন যখন মক্কা ছাড়বেন সেই দিন যদি একই সঙ্গে তফ ইফাজা বা জিয়ারা আর তফ বিদা এক নিয়তে করে ফেলেন তাহলে হয়ে যাবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সুস্থ সুন্দর উত্তম জীবন দান করেন আল্লাহ রব্বুল আলমিন যারা আমরা সমস্যা জড়িত সবার সমস্যাকে দূর করে দেন ওসাল্লাহ আল্লাহ সাল্লামা আলা নবী মোহাম্মদ ওয়ালা আলহি ওয়াসাহাবি আজমাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু চারদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচন্ড ঝড়ে লন্ড ভন্ড রসুল আলিহাসাল্লামের সুন্না পিচ্ছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিতের প্রচার কালিমার আবেদন প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে সুরা বাকারা সুরা নাম্বার দুই